فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين شكرا তুমি যদি সে বস্তু সম্পর্কে কোনো সন্দেহের সম্মুখীন হয়ে থাকো যা তোমার প্রতি আমি নাজিল করেছি তবে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে এতে কোনো সন্দেহ নেই যে তোমার পরওয়ার দিগারের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে কাজী তুমি কশ্চিনকালেও সন্দেহকারী হও না ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين এবং তাদের অন্তর্ভুক্ত হইও না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বাণীকে তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون যাদের ব্যাপারে তোমার পরোয়ার দিগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ইমান আনবে না যদি তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে উপস্থিত হয় তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আজাব ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين সুতরাং কোন জনপদ কেন এমন হল না যা ইমান এনেছে অতপর তার সেই মান গ্রহণ হয়েছে কল্যাণকর অবশ্য ইউনুসের সম্প্রদায়ের কথা আলাদা তারা যখন ইমান আনে তখন আমি তুলে নেই তাদের উপর থেকে অপমানজনক আজাব পার্থিব জীবনে এবং তাদেরকে কল্যাণ পৌঁছাই এক নির্ধারিত সময় পর্যন্ত ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين আর তোমার পরওয়ারদিকার যদি চাইতেন তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাই ইমান নিয়ে আসত সমবেতভাবে তুমি কি মানুষের উপর জবরদস্তি করবে ইমান আনার জন্য وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون আর কারো ইমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয় পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون তাহলে আপনি বলে দিন চেয়ে দেখো তো আসমান সমূহে ও জমিনে কি রয়েছে আর কোন নিদর্শন এবং কোনো ভীতি প্রদর্শনী কোনো কাজে আসে না সেসব লোকের জন্য যারা মান্য করে না فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين সুতরাং এখন আর এমন কিছু নেই যার অপেক্ষা করবে কিন্তু সেসব দিনের মতোই দিন যা অতীত হয়ে গেছে এর পূর্বে আপনি বলুন এখন পথ দেখো আমিও তোমাদের সাথে পথ চেয়ে রইলাম অতপর আমি বাঁচিয়ে নেই নিজের রসুলগণকে এবং তাদেরকে যারা ইমান এনেছে এমনি ভাবে ইমানদারদের বাঁচিয়ে নেয়া আমার দায়িত্ব বটে قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم ۖ বলে দাও হে কুল তোমরা যদি আমার দিনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো তবে যেন আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহ ব্যতীত কিন্তু আমি ইবাদত করি আল্লাহ তালার যিনি তুলে নেন তোমাদেরকে আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত থাকি وأن أقم وجهك للدين حنيفا ولا